শেষে এ সবকে আমি একটি বৃক্ষলতাহীন ময়দানে পরিণত করব أم حسبت أن أصحاب الكهف والرقيم, والرقيم والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا তুমি কি মনে করো গুহা ও ফলকওয়ালারা আমার বিস্ময়কর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত ছিল যখন কজন যুবক গুহায় আশ্রয় নিল এবং তারা বলল হে আমাদের রব তোমার বিশেষ রহমতের ধারায় আমাদের প্লাবিত করো এবং আমাদের ব্যাপার ঠিকঠাক করে দাও তখন আমি তাদেরকে সেই গুহার মধ্যে থাপড়ে থাপড়ে বছরের পর বছর গভীর নিদ্রায় মগ্ন রেখেছি তারপর আমি তাদেরকে উঠিয়েছি এ কথা জানার জন্য যে তাদের দুদলের মধ্য থেকে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 তাহলে তা হবে একেবারেই অনর্থক তারপর তারা পরস্পরকে বলল এ আমাদের জাতি এরা বিশ্বজাহানের রবকে বাদ দিয়ে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে এরা তাদের মাবুদ হবার সপক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ আনছে না কেন যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم فاهووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم, ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا এখন যখন তোমরা এদের থেকে এবং আল্লাহ ছাড়া যাদেরকে এরা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 তিনি কাউকে শরিক করেন না واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته وأن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجها ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا হে নবী তোমার রবের কিতাবের মধ্য থেকে যা কিছু তোমার উপর ওহি করা হয়েছে তা হুবহু শুনিয়ে দাও তার বক্তব্য পরিবর্তন করার অধিকার কারো নেই আর যদি তুমি কারো স্বার্থে তার মধ্যে পরিবর্তন করো তাহলে তার হাত থেকে নিষ্কৃতি পেয়ে পালাবার জন্য কোনো আশ্রয়স্থল পাবে না আর নিজের অন্তরকে তাদের সঙ্গ লাভে নিশ্চিত করো যারা নিজেদের রবের সন্তুষ্টির সন্ধানে সকাল সাঁঝে তাকে ডাকে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 لأحدهما جنتين من أعناب وحففناهما وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحافره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا هي محمد এদের সামনে একটি দৃষ্টান্ত পেশ করে দাও দু ব্যক্তি ছিল তাদের একজনকে আমি দুটি আঙ্গুর বাগান দিয়েছিলাম এবং সেগুলোর চারদিকে খেজুর গাছের বেড়া দিয়েছিলাম আর তার মাঝখানে রেখেছিলাম কৃষিক্ষেত দুটি বাগানই ভালো ফল দান করত এবং ফল উৎপাদনের ক্ষেত্রে তারা সামান্য ত্রুটি করত না এ বাগান দুটির মধ্যে আমি একটি নহর প্রবাহিত করেছিলাম এবং সে খুব লাভবান হয়েছিল এসব কিছু পেয়ে একদিন সে তার প্রতিবেশীর সাথে কথা প্রসঙ্গে বলল আমি তোমার চেয়ে বেশি ধনশালী এবং আমার জনশক্তি তোমার চেয়ে বেশি তারপর সে তার বাগানে প্রবেশ করল এবং নিজের প্রতি জালেম হয়ে বলতে লাগল আমি মনে করি না এই সম্পদ কোনো দিন ধ্বংস হয়ে যাবে وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاضره أكفرت بالذي خلقك من تراب من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا قل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا এবং আমি আশা করি না কি আমাদের সময় কখনো আসবে তবুও যদি আমাকে কখনো আমার রবের সামনে ফিরিয়েও নেওয়া হয় তাহলে নিশ্চয়ই আমি এর চাইতেও বেশি জাকালো জায়গা পাব তার প্রতিবেশী কথাবার্তার মধ্যে তাকে বলল তুমি কি কুফরি করছো সেই সত্তার যিনি তোমাকে মাটি থেকে তারপর শুক্র থেকে পয়দা করেছেন এবং তোমাকে একটি পূর্ণায়বদ মানুষ বানিয়ে দাঁড় করে দিয়েছেন আর আমার ব্যাপারে বলবো আমার রব তো সেই আল্লাহ এবং আমি তার সাথে কাউকে শরিক করি না আর যখন তুমি নিজের বাগানে প্রবেশ করছিলে তখন তুমি কেন বললে না আল্লাহ যা চান তাই হয় তার প্রদত্ত শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই যদি তুমি সম্পদ ও সন্তানের দিক দিয়ে আমাকে তোমার চেয়ে কম পেয়ে থাকো তাহলে অসম্ভব নয় আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে ভালো কিছু দেবেন এবং তোমার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 তাকে সাহায্য করার মতো কোনো গোষ্ঠীও ছিল না আর সে নিজেও এই বিপদের মোকাবেলা করতে সক্ষম ছিল না তখন জানা গেল কর্ম সম্পাদনের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে ন্যস্ত যিনি সত্য আর পুরস্কার সেটাই ভালো যা তিনি দান করেন এবং পরিণতি সেটাই শ্রেয় যা তিনি দেখান واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا আর হে নবী দুনিয়ার জীবনের তাৎপর্য তাদেরকে এই উপমার মাধ্যমে বুঝাও যে আজ আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম ফলে ভূপৃষ্ঠের উদ্ভিদ খুব ঘন হয়ে গেল আবার কাল এই উদ্ভিদগুলোই শুকনো ভূষিতে পরিণত হলো যাকে বাতাস উড়িয়ে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 মানব গোষ্ঠীকে এমনভাবে ঘিরে এনে একত্র করব যে পূর্ববর্তী ও পরবর্তীদের মধ্য থেকে একজনও বাকি থাকবে না এবং সবাইকে তোমার রবের সামনে লাইনবন্দি করে পেশ করা হবে নাও দেখে নাও তোমরা এসে গেছো তো তোমার কাছে ঠিক তেমনিভাবে যেমনটি আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম তোমরা তো মনে করেছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত ক্ষণ নির্ধারিত করিনি আর সেদিন আমল নামার সামনে রেখে দেয়া হবে সে সময় তোমরা দেখবে অপরাধীরা নিজেদের জীবন খাতায় যা লেখা আছে সেজন্য ভীত হচ্ছে এবং তারা বলছে হায় আমাদের দুর্ভাগ্য এটা কেমন খাতা আমাদের ছোট বড় এমন কোনো কিছুই এখানে লেখা থেকে বাদ পড়েনি তাদের যে যা কিছু করেছিল সবই নিজের সামনে উপস্থিত পাবে এবং তোমার রব কারোর প্রতি জুলুম করবেন না وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو وهم لكم عدو بئس للظالمين بدلا স্মরণ করো যখন আমি ফিরিস্তাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো তখন তারা সিজদা করেছিল কিন্তু ইবলিস করেনি সে ছিল জিনদের একজন তাই তার রবের হুকুমের আনুগত্য থেকে বের হয়ে গেল এখন কি তোমরা আমাকে বাদ দিয়ে তাকে এবং তার বংশধরদেরকে নিজেদের অভিভাবক বানিয়ে নিচ্ছ অথচ তারা তোমাদের দুশ্মন বড়ই খারাপ বিনিময় জালিমরা গ্রহণ করছে ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا وجعلنا بينهم موبقا ورأى المجرمون النار فظنوا أنهم واقعوها ولم يجدوا عنها مصرفا আকাশ ও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 يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل يدحدوا, بالباطل يدحدوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا আমি এই কোরআনে লোকদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছি কিন্তু মানুষ বড়ই বিবাদ প্রিয় তাদের সামনে যখন পথ নির্দেশ এসেছে তখন কোন জিনিসটি তাদেরকে তা মেনে নিতে এবং নিজেদের রবের সামনে ক্ষমা চাইতে বাধা দিয়েছে এই জিনিসটি ছাড়া আর কিছুই তাদেরকে বাধা দেয়নি যে তারা প্রতীক্ষা করেছে তাদের সাথে তাই ঘটুক যা পূর্ববর্তী জাতিদের সাথে ঘটে গেছে অথবা তারা আজাদকে সামনে আসতে দেখেনি রাসুলদেরকে আমি সুসংবাদ দান ও সতর্ক করার দায়িত্ব পালন ছাড়া অন্য কোনো কাজে পাঠাই না কিন্তু কাফেরদের অবস্থা হচ্ছে এই যে তারা মিথ্যার হাতিয়ার দিয়ে সত্যকে হেয় করার চেষ্টা করে এবং তারা আমার নিদর্শনাবলী এবং যা দিয়ে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 না এবং এর গায়ে সুরঙ্গ কাটাও তাদের জন্যে আরো কঠিন ছিল জোলকারনাইন বলল এ আমার রবের অনুগ্রহ কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুতি নির্দিষ্ট সময় আসবে তখন তিনি একে ধুলিস্বাদ করে দেবেন আর আমার রবের প্রতিশ্রুতি সত্য وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا আর সেদিন আমি লোকদেরকে ছেড়ে দেব তারা সাগর তরঙ্গের মতো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে আর শিঙায় ফুক দেয়া হবে এবং আমি সব মানুষকে একত্র করব আর সেদিন আমি জাহান নামকে সেই কাফেরদের সামনে আনব যারা আমার উপদেশের ব্যাপারে অন্ধ হয়েছিল এবং কিছু শুনতে প্রস্তুতি ছিল না أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا তাহলে কি যারা কুফরি অবলম্বন করেছে তারা এই কথা মনে করে যে আমাকে বাদ দিয়ে আমার বান্দাদেরকে নিজেদের কর্ম সম্পাদনকারী হিসেবে গ্রহণ করে নেবে এ ধরনের কাফেরদের আপ্যায়নের জন্যে আমি জাহান নাম তৈরি করে রেখেছি قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا হে মুহাম্মদ এদেরকে বলো আমি কি তোমাদের বলবো নিজেদের কর্মের ব্যাপারে সবচেয়ে বেশি ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত কারা তারাই যাদের দুনিয়ার জীবনে সমস্ত প্রচেষ্টা ও সংগ্রাম সব সময় সঠিক পথ থেকে বিচ্যুত থাকত এবং যারা মনে করত যে তারা সব কিছু সঠিক করে যাচ্ছে এরা এমন সব লোক যারা নিজেদের নিদর্শনা